আবদুল্লাহ রদিল্লাহ তালান হতে বর্ণিত যখন নবী সাল্লাহ আলাইসাল্লাম জিহাদ হতে ফিরতেন তখন তিনবার তাকবীর বলতেন অতপর বলতেন আল্লাহর ইচ্ছায় আমরা প্রত্যাবর্তনকারী গুনা হতে তওবাকারী তারই ইবাদতকারী প্রশংসাকারী আমাদের প্রতিপালকের সিজদাকারী আল্লাহ তালা তার অঙ্গীকার সত্য প্রমাণিত করেছেন তার বান্দাকে সাহায্য করেছেন এবং একাই শত্রু দলকে পরাভূত করেছেন